اج کا ایک گھلو ری بور اج کا ایک گھلو آئنو مجھے ری بورستری اگامی کل اچھے کھنجل سر انتظام اگامی کل اچھے کھنجل سر انتظام اج کا ایک گھلو ری بور اج کا ایک گھلو گلو ری بورستری بگا کمی کل اچے کنجل سر انتظار তারপরে শুনবি জনাবে রফিক তরফ দারে ছিলি জনাবে রফিক তরফ দারে ছিলি নিজামুদ্দিন বাবা ভাই তারি পরিশ্রমে কায়েম হলো দুই দিনের অনুষ্ঠান আজ কায়েম হলো মাঝের বলুন আজ কায়েম হলো মাঝের বলুন বেহেশতের বাগান আগামী কাল আছে ধনজল সারে ইন্তেজা এই জলসাতে যারা তাসরিফ আনিবেন তাদের নাম ধরে শুনবেন আগামী এই জলসাতে আগামী কাল এই জলসাতে তাসরিফ আনিবেন আওলাদে মুসাদে জবান حبیب صدق بجن رے بجانے ارو بچے حبیب الاسلام مولانا ابھی کل اسلام اروب اچھے ارو مولانا نصیر سیرو আজ কায়েম ঘন মাঝে রে বল আজ কায়েম ঘন মাঝে রে বল বেহেশতের বাগান আগামী কাল আছে কানে জলসার ইন্তজাম নিজামউদ্দিন ভাইরা সাহেব যে নবীজির শরণে একটি খাস মাহফিল কায়েম করব সেই সম্বন্ধে কি বলছে নিজামউদ্দিন ভাইরা সাহেব নিজামউদ্দিন ভাইরা সাহেব নবীর শরণে কায়েম করিব মিনাতে মাহফিল মজির বরুনি রে খোদা করো কবুল নিজামুদ্দিন ভাইয়ের আশা খোদা করো কবুল নিজামুদ্দিন ভাইয়ের আশা এই মিনতি জানাই দিনের পথে নিজামুদ্দিন ভাই থাকুক সারি বোদাই দিনের পথে নিজামুদ্দিন ভাই থাকুক সারি বোদাই আজ কায়েম হলো মাঝের বরুন আজ কায়েম হলো মাঝের বরুণ বেহেস্তের বাগান আগামীকাল আছে কানে জলসার ইন্তজার শেষ সন্ধি প্রিয় কবি কি বলছে শেষ বেলাতে বলি আমি শেষ বেলাতে বলি আমি অধব এমনি সাইফুদ্দিন প্রতি বছর কায় হয় যেন নবী মাহবি আসিব ফিরে বারে বারে আসিব ফিরে বারে বারে তোমাদের কাছে দোয়া করো সবাই মিলে নিজামুদ্দিন ভাই তারে আজ কায়েম হলো মাঝের বড় আজ কায়েম হলো মাঝের বড় বেহেশতের বাগান আগামীকাল আছে কান জলসার ইন্তজাম আগামীকাল আছে কান তার ইন্তজাম আগামীকাল আছে এই সুন্দর গজলটি পরিবেশন আপনাদের সকলের প্রিয় শিল্পী এমডি সাইফুদ্দিন হোসেন গজলে মদিনা ফুল ভলিউম নাম্বার ফোর গজলগুলি সংগ্রহের জন্য যোগাযোগ করুন website W dot Anibas dot in